সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে সেই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক ঐরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক যে সমস্ত মাতা পিতা নিজের কন্যা বা ছেলের বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ রব্বুল আলমিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্য সুপাত্র দান করুক আমার যে সমস্ত বোনেরা ভাবিরা বাড়ির বউরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত আল্লাহ রব্বুল আলমিন ওনাদের কোল ভরে দিক অর্থাৎ ওনাদের সংসারে সুসন্তান দান করুক আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা স্কুলে কলেজে পড়াশোনা করছে তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে বা উচ্চ শিক্ষা লাভ করে নিজের ও নিজের পরিবারের নিজের বংশের নামকে উজ্জ্বল করতে পারে আল্লাহ তাদেরকে সেই নেক তৌফিক দান করুক আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত ও উমরায় যাওয়ার ইচ্ছুক আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের মনোকামনা আশাকে পুরো করুক আমাদের সকলকে সৎ পথে চলার অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল অনেক তৌফিক দান করুক আমিন রব্বাল আলামিন এই দুয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি আর আজ আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই শুধু একটা অনুরোধের সঙ্গে যে কোরআন বলছে ফসল আহলে জিক্র ইনকুম তুমলা তালামুন যা তোমরা জানো না সে সম্পর্কে তাদের কাছে জিজ্ঞাসা করো জানা যারা জানে আহলে জিক্র মানে যারা জিক্র করার হক রাখে অধিকার রাখে খবর রাখে শরীয়তের জ্ঞান রাখে যারা বলতে পারবে সঠিক প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাদের কাছে জিজ্ঞাসা করুন তো কোরআনের এই আয়তের ওপরে আমাল করে বা নবী করিম সাল্লাম বলেছেন আসওয়াল ও মিফতাহুল কঞ্জ বা মিফতাহুল অলুম এলিম এক খাজানা এই খাজানা যদি কেউ পেতে চায় যদি কেউ জ্ঞান লাভ করতে চায় তো নবী বলছেন আর সওয়াল মিফতাহুল উলুম সওয়াল মানে প্রশ্ন সমস্ত জ্ঞানের চাবি যত প্রশ্ন করবে মনে করো তোমার জন্যে তত জ্ঞানের দরজা খুলবে তত জ্ঞান লাভ করতে পারবে তো ইনশাআল্লাহ কোরআন হাদিসের ওপরে আমাল করে আমরা সব সময় নতুন নতুন জিনিস জানার চেষ্টা করব বা যেগুলো জানি না সেটা তাদের কাছে জিজ্ঞাসা করব যারা জানেন তাই আগে আমি আজ আমাদের বিখ্যাত মুফতি মারজায় তাকলিদ মুস্তাহিদ জানার আমরা ফতোয়া অনুযায়ী আমাল করি আয়তুল্লাহ আয়তুল্লাহ উজমা আগায় সৈয়দ আলী হোসাইনী আসিস্তানি উনি নজফে বাস করেন ইরাকের শহরে আর পুরো বিশ্বে এখন সবচেয়ে বেশি ওনারই তাকলিদ হচ্ছে বা ওনারই ফতোয়ার উপরে আমাল করা হচ্ছে ওনার কাছে কিছু নতুন যুগের হিসেবে মাসলা যা জিজ্ঞাসা করা হয়েছে ইস্তেফতা করা হয়েছে মানে ফতোয়া চাওয়া হয়েছে ওনার কাছে জানতে কিছু সওয়াল করা হয়েছে তো আসুন এই নতুন বা প্র্যাকটিক্যাল বা বর্তমান পরিস্থিতিতে এই সওয়ালগুলো জানার বা এর উত্তরগুলো জানার বড় প্রয়োজন আছে তাই আমি ওই প্রশ্ন উত্তরগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই যেটা ওনার কাছে জানা হয়েছে বা জিজ্ঞাসা করা হয়েছে আয়তুল্লা সিস্তেন সাহেবের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে ক্যা শরিয়াতে ইসলামী মে জবরদস্তি নিকা জায়েজ হয় মানে ইসলামী শরিয়াতে জোর জবরদস্তি করে কারোর সঙ্গে বিবাহ করা জায়েজ হবে মনে করুন ছেলে রাজি না মেয়েকে জোর করে তার সঙ্গে বিবাহ করে দেওয়া হচ্ছে কি মেয়ে রাজি না কিন্তু মেয়ের বাপ কি ছেলে পক্ষ বাধ্য করছে ওই মেয়েকে বিয়ে করার জন্যে বাধ্যমূলক হয়তো মেয়ের বাবা নিজের ওই মেয়েকে ওই ছেলের সঙ্গে বিবাহ দিচ্ছে যার সঙ্গে ও বিয়েতে রাজি নয় তো জবরদস্তি বলা হয়েছে জোরপূর্বক যদি কারোর সঙ্গে কারোর বিবাহ করা নয় এটা বৈধ হবে শরীয়ত ইসলামে জায়েজ তো আতুল্লাহ সিস্তান সাহেবের ফতোয়া জায়েজ নেই হ্যাঁ একদম জায়েজ না এ বিবাহ হবে না যদি কোনো মেয়ের সঙ্গে কারোর সঙ্গে জোর করে বিবাহ দেওয়া হয় আর মেয়ে যদি রাজি না হয় তো ওই বিবাহ জায়েজ নয় তবে শরীয়তে এমনও রাখা হয়েছে যদি হয়তো এখন সে রাজি না বিয়ে হয়েছে সে রাজি না সে স্বামীর ঘরে যেতে চাচ্ছে না কিন্তু পরে সে কোনো আশা নিয়ে কোনো একটা সাহস পেয়ে কোনো একটা লোভ সে রাজি হয়ে গেছে মানে পরে স্বামীর ঘর করতে রাজি হয়ে গেছে সে বিবাহ ঠিক হবে শরীরে বলা হচ্ছে যদি সে রাজি হয়ে যায় তাহলে সেটা ঠিক হবে আর যদি রাজি না হয় তো ওই বিবাহ কখনো বৈধ হবে না তাহলে আশা রাখি প্রথম প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন যে জোর জবরদস্তি বিবাহ করলে শরীয়তে এটা জায়েজ কিনা তাকে বলেছেন এটা জায়েজ নয় দ্বিতীয় প্রশ্ন ছিল ওনার সামনে কুঁয়ারি লড়কি সে उसके वालिद की इजाज़त के बगैर निकाह जायज़ है মানে কুমারী লড়কি কুমারী মেয়ে যার কোথাও আগে বিবাহ হয়নি তালাক সুদানা মানে তালাক দেওয়ানা বা বিধবা না ফার্স্ট টাইম তার বিবাহ হচ্ছে কিন্তু কুমারী বলতে আরও অনেক কিছু আছে এর মধ্যে যেটা হয়তো আমি পুরো ডিটেলস এখন যেতে পারবো না দানমোহর যার পরিপ্রেক্ষে দেওয়া হয় তার নাম হচ্ছে শরিয়াতের ভাষায় বাকারাত ওই বাকারাতের পরিবর্তে কিন্তু দানমোহর দান করতে বলা হয়েছে এটা জানার দরকার ছিল বলে উল্লেখ করলাম আর কুমারী বা কুমারী লড়কি বা কোয়ানি মেয়ে ওই মেয়েকে বলা হয় যার যার বাকারত জাহেল হয়নি মানে নষ্ট হয়নি আর ওই বাকারত ওই যে পর্দাটা নষ্ট হয়ে যায় তার কয়েকটি কারণে স্বামী স্ত্রী নারী পুরুষের সম্মেলনের কারণে অনেক অনেক সময় সাইকেল চালালে কি ঘর সওয়ারি করলে ওটা জাল হতে পারে আবার অনেক অনেক সময় শারীরিক অসুবিধার জন্যে কোনো যৌন সমস্যার জন্যে যদি কোনো অমরশন অপারেশন করে তো এই বাকারা জাহের হয়ে যায় তার শরীয়তের হুকুম হচ্ছে এখানে কি কুমারী লড়কি কুমারী মানে যার বাকারাত এখনও জাহেল হয়নি নষ্ট হয়নি ওই মেয়ের বিবাহ কি তার মাতা পিতা বা গার্জনের অনুমতি ছাড়া হতে পারে तो एखे शरियते आगे सिस्तान साहेबर फतवा उन्हीं शरियत अनुजाई फतवा दिए कुआरें लड़की से उसके वालिद या दादा की इजाज़त के बगैर निका जायज़ नहीं है मानी कुमारी लड़कर संगे कुमारी मेयर संगे तर बाप बा दादा जेटा के वली वाला है शरियत गार्जन वली ओलि बाप है और नईले दादा भाईर क्यों ओलि है ना बुन ओलि है ना अनेक अनेक समय माँ के बला है उन्नी वलिया उन्नी गार्जन गार्जन है बाबा नईले दादा যেনারা ওই মেয়ের ওপরে পরিপূর্ণ অধিকার রাখেন তো শরিয়াতে বলা হয়েছে যদি মেয়ে কুমারী হয় তার বাকারাত যদি জায়েল বা নষ্ট না হয়ে থাকে তো ওই মেয়ের সঙ্গে বিবাহ ততক্ষণ পর্যন্ত জায়েজ না যতক্ষণ বাপ দাদার মধ্যে কারোর একজনের অনুমতি না হচ্ছে যতক্ষণ ওনারা বেঁচে আছেন যদি মারা গিয়ে থাকেন সেটা আলাদা ব্যাপার তো আশা রাখি প্রশ্নের উত্তর আপনারা বুঝতে পেরেছেন যে কুমারী লড়কির মেয়ের সঙ্গে বিবাহ তার বাপ দাদার অনুমতি ছাড়া জায়েজ কিনা তো বলছেন যে বাপ দাদা যতক্ষণ বেঁচে আছেন ওনাদের অনুমতি ছাড়া কুমারী লড়কির সঙ্গে কুমারী মেয়ের সঙ্গে বিবাহ বৈধ নয় জায়জ নয় এবারে আগে প্রশ্ন হচ্ছে ক্যা ইন্টারনেটকে জরিয়ে নিকা যায় যায় যেমন আজকাল খুব সহজ হয়ে গিয়েছে বিশেষ করে লকডাউনের সময় আমরা এটা অনেক দেখেছি অনেক দিনটা এটা পরিচালিত আছে বিভিন্ন দেশের ছেলে মেয়ের সঙ্গে বিবাহ হচ্ছে মনে করুন ছেলে আমেরিকায় বসবাস করছে তার মাতা পিতারা এখানে ভারতে আছে কোনো মেয়েকে পছন্দ করেছে তার আপনদের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে ছেলে আসতে পারছে না বিয়ে করার জন্য এখানে তো শরিয়াতে হিসেবে এখানে অনেক অনেক সময় ইন্টারনেট ইন্টারনেটের মাধ্যমে এক অপরকে দেখানো হয় ভিডিও চ্যাটিংয়ের মাধ্যমে ওয়েব ক্যামের মাধ্যমে বিভিন্ন আপনারা দেখেছেন আর এটা প্র্যাকটিক্যাল আমার জীবনেও আমি এটা করেছি করিয়েছি বা হয়েছে বিশেষ করে এই করোনা ভাইরাসের জন্য এই যে গত এক বছর ধরে লকডাউন হয়েছিল সমস্ত কিছু বন্ধ ছিল মানে পাবলিককে একত্রিত হতে মানা ছিল কোনো সমাগম মানা ছিল বিয়ের আসর যে কোনো আসর তো এই বছরে বহু বিবাহ হয়েছে যেগুলো ইন্টারনেটের মাধ্যমে টেলিফোনের মাধ্যমে তো শরিয়াতে জিজ্ঞাসা করা হয়েছে যে ইন্টারনেটের মাধ্যমে বিবাহ যায়জ কি না তো এখানে আগাশিস্তান সাহেবের ফতোয়া আর এটা বহুদিন ধরে এখানে এটা নতুন নয় এই করোনা ভাইরাসের প্রভাবের আগেও এটা ছিল যে যদি বিবাহ শুধু লিখে কাগজের উপরে লেখা হয় যে অমুক ছেলে আর অমুক মেয়ে এরা আজ থেকে এক অপরের জন্যে স্বামী স্ত্রীর সম্মান রাখে বা এক অপরের জন্যে বৈধ কি অপরের জন্যে হালাল কি এই স্বামী আর এই বউ কে এই স্ত্রী এইভাবে শুধু লিখলে কিন্তু ওই বিবাহ বৈধ নয় শরিয়াতে সিগা জারি করতে হয় নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম যখন কারোর বিবাহ করাতেন তো তাদের মাঝখানে সিগা জারি করতেন শ্লোক যাকে বলা হয়েছে যেমন অন্য ভাষায় বা অন্যদের বিবাহতে আপনারা দেখছেন শ্লোক পড়া হয় ওয়ার্সেস পড়া হয় খ্রিস্টানদের বিবাহর সময় ওইরূপ মুসলমানদের বিবাহর সময় সিগা জারি করতে হয় তবে নবী করিম সাল্লাহ সাল্লামের জীবনে যে বিবাহর তরিকা সেটা এটা নয় যেটা আজ মুসলমানদের মধ্যে কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম যখন বিবাহ করাতেন তো সিগা জারি করতেন আগে খোদবা পড়তেন পরে সিগা জারি করতেন শুধু অমুক তোমার স্বামী তুমি কবুল করছো কি না কেউ অমুক ছেলের সঙ্গে এত টাকা দেন মোহরে তোমার বিবাহ দেওয়া হচ্ছে তুমি এটা মেনে নিচ্ছ তুমি রাজি তুমি কবুল ছেলে বলছে হ্যাঁ আমি রাজি কবুল ব্যাস বিবাহ হয়ে যাচ্ছে কোনো সিগা পড়া হচ্ছে না ওখানে কিচ্ছু করানো হচ্ছে না কি মেয়েকে বলা হচ্ছে অমুক ছেলে এই নাম এই তার ঠিকানা এই বাপের নাম এত টাকা দেন মোহরের তোমার বিবাহ তার সঙ্গে করিয়ে দেওয়া হচ্ছে তুমি কি এতে রাজি বলছে রাজি কি তুমি কবুল কবুল বলছে বাস বিবাহ হয়ে যাচ্ছে এটা কিন্তু ইসলামিক বিবাহ নয় পরিষ্কার বলছি শরিয়াতে সিগা জারি করতে হবে বিয়ের সময় যেটা দুই পক্ষর ওকিলরা সিগা জারি করে ছেলে মেয়ে এরা যদি নিজেরা নিজের বিবাহ পড়তে পারে দুজনাই সুন্দর আরবি জানে আর সিগা কিন্তু আরবি ভাষা জারি করতে হবে অন্য ভাষায় সিগা জারি করলে সে জিগাকে মেনে নেওয়া হবে না নবীর ভাষায় আল্লাহর ভাষায় আরবি ভাষায় যে ভাষায় বিবাহ করাতে বলা হয়েছে সেই আরবি ভাষায় সিগা জারি করতে হবে আনকাহতো মোয়াক্কেলাতি মিন মোয়াক্কেলি আলা কিতাবিল্লাহ وسنة رسوله وعلى الصداق المعلوم زوجت مؤكلتي من مؤكلي على كتاب الله وسنة رسوله وعلى المحر المعلوم এইভাবে সিগা জারি করতে হবে ছেলের পক্ষের উকিল বলবে কাবিল তুল নিকাহা লে মোয়াক্কেলি আলা কিতাবিল্লাহ ওয়াসুন্নত রসুলহি ওয়ালা সিদাকিল মালুম কি কাবিল তু তজউিজা লে মোয়াক্কেলি আলা কিতাবিল্লাহ ওয়াসুন্নত রসুলহি ওয়ালাল মাহরিল মালুম এইভাবে সিগা জারি করতে হবে ইজাব ও কবুল একে শরীয়তের ভাষায় বলা হয়েছে ইজাব ও কবুল মানে একদিকে ছেলের পক্ষ হয়ে ওকিল সিগা জারি করবে আর মেয়ের পক্ষ হয়ে যে মাওলানা নিকা পড়বেন সে ওই উত্তর দেবে বা ওই নিকাকে অ্যাকসেপ্ট করবে কি ছেলে মেয়েও যদি পড়তে চায় তো সাক্ষী রেখে সেখানে তারাও পড়তে পারে ছেলে এবং মেয়ে আগে মেয়ে সিগা জারি করবে যে আমি এত টাকা দেন মোহরে আপনাকে আমার জীবন মানে আমার আপনার বিবাহ বিবাহতে আমি নিজেকে দিলাম কি আপনার সৌজিয়াতে আপনাকে নিজেকে দিলাম এটা আরবিতে বলতে হবে শুধু বোঝার জন্য আমি বাংলায় বলছি এভাবে বাংলায় পড়লে কিন্তু হবে না বাংলায় বললে হবে না ওটা আরবি ভাষায় পড়তে হবে তো আরবি ভাষায় ছেলে মেয়ে যদি নিকার সিগা জারি করতে পারে তো নিকার সিগা জারি করতে হবে লিখে নিকাও হয় না আবার লিখে তালাকও হয় না আজকাল যে সমস্ত তালাক হচ্ছে কাগজে লিখে পাঠিয়ে দিয়েছে তালাক তালাক তালাক তোমাকে তালাক দিয়ে দিয়েছি কি কোর্ট থেকে তালাক সার্টিফিকেট জারি করিয়ে কি একটা ব্যান লিখে পাঠিয়ে দিচ্ছে তালাক হয়ে যাচ্ছে এটা তালাক না অবৈধ কিন্তু এ তালাক কখনো বৈধ নয় তারপরে ওই মেয়ের সঙ্গে যে বিয়ে করবে সে জেনা করবে কেননা যখন তালাক হয়নি সে অন্য কারোর স্ত্রী তার সঙ্গে বিবাহ জায়েজ নয় জেনায় মহসেনা মানে কোনো পুরুষধারী স্বামীধারী নারীর সঙ্গে যদি কেউ সহবাস করে তো এটাকে সেনায় মহসেনা বলা হয়েছে আর আজকাল আমাদের সমাজে যেগুলো আমরা শুনছি এখনও ছাড়ানো হয়নি অন্যের সঙ্গে বিবাহ হয়ে গেছে কি তালাক হয়নি অন্য সঙ্গে তারা পালিয়ে গেছে বসবাস করছে তো এই সমস্ত জিনিস জানতে হবে শরীয়তের এই মাসনা মাসাইলগুলো জানার প্রয়োজন আছে না জেনে বহু পাপ করছে সমাজ আর সমাজের লোক সেগুলো মেনেও নিচ্ছে দেখছে কিন্তু কিছু বলছে না কেন তারা জ্ঞান রাখে না তারা জানে না শরীয়তের হুকুম তাই এখানে প্রশ্ন করা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে বিবাহ জায়েজ কিনা তো আগের স্থানীয় ফতোয়া যেটা শরীয়তের ফতোয়া যে যদি শুধু লিখে বিবাহ করা হয় যে অমুকের সঙ্গে অমুকের বিবাদ হয়ে গেল এটা কিন্তু জায়েজ না ওখানে শরীয়তের হিসেবে উনি বলেছেন शरीयत हिसेब अगर निकाह के सीगे फ़कत लिखे गए हैं लफ्ज़ों में बोले नहीं गए तो अक दुरुस्त नहीं है মানে যদি সিগার শুধু লেখা হয় জারি না করা যায় মুখে যদি না বলা হয় উচ্চারণ না করা হয় তো নিকা ঠিক না কোয়ালি লড়কিকে শরীর সরপরাস কি ইজাজত বি জরুরি আর ওখানে যেমন বলা হয়েছে তার গার্জেন তার অভিভাবক তার মাতা পিতা মানে বাপ কি দাদার অনুমতি ছাড়াও কিন্তু বিবাহ হবে না ছেলে মেয়ে ভালোবাসা করেছে ফোনের উপরে এক অপরের সঙ্গে বিয়ে করে নিচ্ছে তুমি আমার সঙ্গে বিয়েতে রাজি সামনে মেয়ে বলছে হ্যাঁ আমি রাজি কি আমাকে তুমি নিজের স্বামী হিসেবে কবুল করছো মেয়ে বলছে হ্যাঁ কবুল করে নিলাম কি মেয়ে বলছে আমাকে নিজের স্ত্রী রূপে কবুল করছো স্বামী বলছে ছেলে বলছে হ্যাঁ আমি কবুল করে নিলাম বিয়ে হয়ে গেল এরকমও হচ্ছে এটা কিন্তু বৈধ নয় পরিষ্কার বলছে এগুলো জানার দরকার আছে তাই শেস্তান সাহেব ফত কী বলছেন যে যদি সিগা জারি করা হয় তাহলে বিবাহ ঠিক হবে মানে ফোনের মাধ্যমে দূরে থাক কোনো অসুবিধা নেই সামনে হওয়ার কোনো ওয়াজিব না যে সামনেই হতে হবে দুই পক্ষ ওকিল হয়ে যদি সামনে সামনেই পড়তে পারে সাক্ষীদের সামনে সেটা উত্তম তবে যদি দূরে থাকে আর আমরা জানি ওয়েবসাইটে টিভির মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে দেখা যাচ্ছে মনে করেন এক ধরনের সেটা সামনেই আছে সে হয়তো ফিজিক্যালি বডি তার দূরে কিন্তু কথা হচ্ছে ডাইরেক্ট এটাও শরীয়তে বৈধ করা হয়েছে ইন্টারনেটের মাধ্যমে ওয়েব ক্যামেরার মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে যেভাবে হোক যদি সিগা জারি করা হয় তো শরীয়ত বলছে তোমাদের বিবাহ বৈধ বা জায়েজ মনে করো একই আসরে ওটা বিবাহ হচ্ছে সবাই দেখছে শুনছে সব কিছু যখন হচ্ছে তাহলে কোনো অসুবিধে নেই তবে শর্ত হচ্ছে যে सीगा जारी होते হবে আর গার্জনের অনুমতি হতে হবে इसी तरह लड़का और लड़की के दोनों को एक दूसरे के अंदर पाई जाने वाली निकाह की शराइत का मालूम होना भी ज़रूर है আর ছেলে মেয়ের মধ্যে বিয়ের জন্য যে শর্ত মানে দুজনে যেন বালিক সাবাল্যক হয় বা দুজনে যেন মুসলমান হয় তাই যারা অন্য সম্প্রদায়ের বা অন্য ধর্মের লোকদের সঙ্গে বিবাহ করছে ছেলে হোক আর মেয়ে হোক মনে রাখবেন যতক্ষণ উভয় পক্ষ মুসলমান না হচ্ছে তাদের বিবাহ কিন্তু বৈধ নয় অন্যদের সঙ্গে তাদের ধর্ম হিসেবে তাদের বিবাহ ঠিক হতে পারে কিন্তু আমরা যারা মুসলমান আমাদের শরিয়াতে কোরআন হাদিস হিসাবে এক মুসলমান পুরুষ এক মুসলমান নারীকে বিয়ে করবে এক মুসলমান নারী এক মুসলমান পুরুষকে বিয়ে করবে মুসলমান মেয়ে কিন্তু কোনো নন মুসলিম ছেলেকে ততক্ষণ পর্যন্ত বিয়ে করতে পারবে না যতক্ষণ সে ইসলাম না কবুল করছে ওইরূপ কোনো মুসলমান ছেলে কোনো নন মুসলিম মেয়েকে বিয়ে করতে পারবে না যতক্ষণ সে ইসলাম কবুল না করছে এগুলো জানার বড় প্রয়োজন আছে দরকার আছে আজকাল সমাজে বহু অসামাজিক বা গায়ের শরী কাজ হচ্ছে যেটা শরীয়ত অ্যাকসেপ্ট করে না শরীয়ত মেনে নেয় না কিন্তু আমাদের সমাজ সেটা মেনে নিচ্ছে বা জ্ঞানের অভাবে সেটা চলে যাচ্ছে বা হচ্ছে তাই এগুলো জানার দরকার আছে ওই সম্পর্ক যেখানে দুজনেই মুসলমান নয় এটা কিন্তু বৈধ নয় আর তাদের মিলন জেনার গোনাহ রাখবে এটা যেন বুঝতে পারে বা বোঝা হয় হয়তো হয়তো সামাজিক হিসেবে সবাই মনে করছে এরা স্বামী স্ত্রী কিন্তু শরীয়ত কিন্তু সেটা মেনে নিচ্ছে না শরীয়তের হিসেবে দুজনে যদি মুসলমান নয় তো তাদের আপসী বিবাহ জায়েজ নয় যদি কোনো নন মুসলিম কোনো মুসলমান মেয়েকে বিয়ে করতে চায় বা কোনো নন মুসলিম মেয়ে যদি কোনো মুসলমান ছেলেকে বিয়ে করতে হয় আগে তাকে ইসলাম কবুল করতে হবে আগে তাকে মুসলমান হতে হবে মুসলমানের বিবাহ কোনো অন্য ধর্মের লোকের সঙ্গে জায়েজ নয় এটাকে জানার দরকার আছে ওইরূপ বিবাহর সময় যে সমস্ত আরও অনেক শর্ত আছে এগুলো জানতে হবে এবারে প্রশ্ন হচ্ছে আগে সিস্তানের কাছে নিকাহ সে পাইলে লড়কে का अपनी मंगितर से गुफ्तगू करना जायज़ है মানে বিয়ের আগে আজকাল যেমন মেয়ে ছেলেরা বা ছেলে মেয়েরা বিয়ের আগে মেলামেশা করছে কথাবার্তা বলছে বহু কিছু হচ্ছে সমাজে মানে এঙ্গেজমেন্টের নামে এঙ্গেজমেন্ট বলে কোনো জিনিস কিন্তু ইসলামী নয় ইসলামে বৈধ হতে গেলে সিগা জারি করতে হবে তাই অনেক সমাজে যারা জ্ঞান রাখে তারা শুধু মেয়ে ছেলে মেয়েকে এক অপরকে যেন তারা দেখতে পারে কথা বলতে পারে তো তাদের মধ্যে আগদে মহাক্কাতের সিগা জারি করা হয় আর ওই আগদে মহাক্কাতে কিন্তু শর্ত থাকে আর ওই শর্ত ওতে লাগু হয় মানে যদি শুধু কথা বলার পারমিশন থাকে তো কথা বলার চেয়ে তো আগে যেতে পারবে না মানে সে মেয়েকে হাত ধরতে পারবে না এটাকে টাচ করতে পারবে না এটা মহাপাপ বা শুধু যদি অনুমতি দেওয়া হয় যে আমার মেয়ের সঙ্গে এই আগদে মহাক্কাত করা হচ্ছে সিগা জারি করা হচ্ছে শুধু তুমি তাকে যাতে দেখতে পারো বা তাকে ধরতে পারো বা তার সঙ্গে কথা বলতে পারো তার আগে গেলে কিন্তু এটা সীমাবদ্ধ হবে আর শরীয়ত পরিষ্কার বলেছে লাতুয়াদ্দ হদুদ আল্লাহ আল্লাহর হুদুদকে পার করো না সীমাকে উল্লঙ্ঘন করো না এর বড় কঠোর সাজা তাই শরীয়তের এই জিনিসগুলো জানতে হবে এই যে এঙ্গেজমেন্ট শুধু আংটি পরিয়ে দিয়ে তারপরে মনে হচ্ছে এরা এক অপরের জন্য স্বামী স্ত্রীর মতো হয়ে গেছে এটা কিন্তু আংটি পরালে কেউ কারোর বিয়ে বউ হয়ে যায় না বা কেউ কারোর স্বামী হয়ে যায় না এটাকে জানা দরকার আছে তাই এখানে জিজ্ঞাসা করা হচ্ছে নিকাশে পাইলে মঙ্গিতার না মেহরাম হ্যায় মানে ওনার কাছে জিজ্ঞেস করা হয়েছে নিকাশে পাইলে লড়কে কা আপনি মঙ্গিতার গুফতুগু জানা যায় মানে ছেলে কি নিজের মঙ্গিতার মানে যার সঙ্গে এঙ্গেজমেন্ট হয়েছে মেয়ে তার সঙ্গে কথা বলতে পারে কি মেয়ে যার সঙ্গে যে ছেলের সঙ্গে এঙ্গেজমেন্ট হয়েছে ছেলের সঙ্গে কথা বলতে পারে আগায় স্থানের উত্তর হচ্ছে নিকাশ সে পাইলে মঙ্গিতার না মেহরাম হ্যাঁ মানে বিয়ের আগে যতক্ষণ সিগা জারি না হচ্ছে ওর জন্যে না মেহরাম মানে পর পুরুষ বা পর নারী সমান ना महरम है गुफ्तु সে মে হারামে হারাম में মুবতলা होने का डर हो तो যদি ওদের বার্তালাপ মানে একের অপরের সঙ্গে কথা বলার এমন কথা যে কথার মাধ্যমে হয়তো শারীরিক উত্তেজ উত্তেজনা সৃষ্টি হতে পারে আর হারামে মুবতলা হতে পারে হারামে পড়ে যেতে পারে তো ওই বার্তালাপ করা জায়জ নয় তবে তাদের মধ্যে যদি কোনো হারামে পড়ার ভয় না থাকে শুধু দূরে থেকে এক অপরের সঙ্গে টেলিফোনে কথা বলতে চায় পরিচয় হওয়ার জন্য কোনো অসুবিধা নেই তবে হারামে যদি পড়ার ভয় থাকে তো কিন্তু জায়েজ নয় উসি তারা मंगितर को शरी हिजाब के बगैर देखना भी जायज़ नहीं है মানে নিজের যে বউ হতে চলেছে মঙ্গিতার যাকে বলা হয় এঙ্গেজমেন্ট যার সঙ্গে হয়েছে তো ছেলের জন্যে ওই মেয়েকে দেখা বেপর্দা অবস্থায় দেখা জায়েজ নয় ইসলামিক হেজাবের সঙ্গে থাকতে হবে মেয়েকে আর যতটা দেখার অনুমতি দেওয়া হয়েছে শুধু ততটাই তার জন্য বৈধ হবে আশা রাখি শরীয়তের এই মশলাগুলো সবাই মনে রাখবেন এখানে একটা শেষ প্রশ্ন করা হচ্ছে আয়তুল্লাহ সিস্তান সাহেবের কাছে কিয়া শিয়া লড়কি কা বেরাদানা আহলে সুন্নত কে লড়কে সে নিকা জায়েজ হয় কোনো শিয়া মেয়ে কোনো আহলে সুন্নত ছেলের সঙ্গে বিবাহ করতে পারে তো আপনারা জানেন শরীয়তে মুসলমানের সম্পর্ক মুসলমানের সঙ্গে বৈধ শিয়া হোক সন্নি হোক সে যদি মুসলমান হয় তো এক অপরের জন্য হালাল বা বৈধ তবে এখানে আগার সিস্তান সাহেবের ফতোয়া হচ্ছে আগা নিকা কা সিগা মজাব এমামিয়াকে মোতাবিক জারি কিয়া গে তো দুরুস্ত হয় অর না নিকা জায়জ নেই মানে শিয়া ধর্মের মধ্যে যে নিকাহ জন্য সিগা জারি করতে হবে ওইভাবে এমামিয়া ফেরকা মানে ফিকে এমাম জাফর সাদিক আলাইসালামের কে অনুগমন করে অনুসরণ করে ওইভাবে যদি বিবাহ হয় শিয়া মেয়ে সন্নি ছেলেকে যদি বিবাহ করে তবে সিগা জারি করা যদি হয় আর এমামিয়া শর্তের সঙ্গে যদি বিবাহ হয় তো বিবাহ জায়েজ বা ঠিক হবে কিন্তু যদি সিগা জারি না করা হয় ওই শুধু হলো কবুল কবুল তুমি রাজি রাজি এটা কিন্তু বিবাহ নয় তারা এক অপরের জন্য হালাল হবে না এই জিনিসটা জানার দরকার ছিল এটা সমাজে হচ্ছে বহু ঘটছে আমরা প্র্যাকটিক্যাল এখানে দেখছি বিয়ে করার আগে এক অপরকে জানতে হবে বুঝতে হবে বিয়ে শুধু শারীরিক মিলনের নাম নয় দুই পরিবারের সম্পর্কের নাম আর এই স্বামী স্ত্রীর সম্পর্ক পবিত্র হতে হবে মনের মিলন হতে হবে আগে যদি মন মিল না খায় বা ধার্মিক হিসেবে বা মাঝাব বা সম্প্রদায় হিসেবে যদি তাদের মধ্যে মিলন না হয় মিলমিশ না খায় পরে জীবন কিন্তু বড় কঠিন হয়ে যায় বহু বিবাহ হচ্ছে কিন্তু দু বছর চার বছর পরে আবার তালাক হয়ে যাচ্ছে কেননা উভয় পক্ষের গার্জেনের তরফ থেকে চাপ সৃষ্টি হচ্ছে ও ছেলে শিয়া ওকে আমরা মেনে নিতে পারছি না কি ও মেয়ে শিয়া ও আমাদের মতো করছে না আমাদের মতো চলছে না সুতরাং ওকে মেনে নিতে পারছে না বিয়ের সময় কিন্তু বিয়ে হয়ে যাচ্ছে ভালোবাসা করে বিয়ে করছে কিন্তু পরে সেটা বজায় রাখতে পারছে না তাই এই ভবিষ্যৎকে যেন কেউ খারাপ না করে আমি অনুরোধ করছি সমস্ত নারী পুরুষের কাছে ছেলে মেয়েদের কাছে যুবক বা যুবতীদের কাছে অনুরোধ করছি আপনারা এটা বাচ্চাদের খেলা মনে করবেন না এটা একটা সারা জীবনের ব্যাপার তাই কারো হাতে নিজের জীবন দেওয়ার আগে দশবার চিন্তা করবেন যে আমার স্বামী হওয়ার যোগ্য কিনা আমার ঘর পোষণ করতে পারবে কিনা আমারকে সামলাতে পারবে কিনা মানে আমার খোরপোষ বা আমার প্রয়োজনকে পুরো করতে পারবে কিনা বা এক স্বামীর দায়িত্বকে সে পুরো করতে পারবে কিনা পরে মতভেদ হবে না তো সামাজিক বা ধার্মিক কোনো সংকটে পড়ে যাব না তো এই সমস্ত ভেবে চিনতে বিবাহ করবেন বিবাহিত জীবন সুন্দর হবে শান্তিপূর্ণ হবে দীর্ঘজীবী হবেন আর যদি এই সমস্ত চিন্তাধারার না করেন আগে থেকে শুধু ভালোবাসা করে যদি বিয়ে করেন তো এই ভালোবাসা দীর্ঘজীবী হয় না এই ভালোবাসা কিছুদিন পরে কেটে যায় এই সৌন্দর্যতা যেটাকে দেখে বিয়েও করা হচ্ছে এই সৌন্দর্যতা একদিন হয়তো শেষ হয়ে যাবে থাকবে না তখন মন থেকে বাইর হয়ে যাবে তাই ভালোবাসা প্রেম বিবাহর থেকে বাঁচার চেষ্টা করুন সামাজিক মাতা পিতাকে নিয়ে গার্জেনদেরকে নিয়ে ইসলামিক নিয়ম শৃঙ্খলাকে ফলো করে বিবাহ করুন বিবাহ কামিয়াব সাফল্য বিবাহ হবে সাফল্য জীবন হবে স্বামী স্ত্রীর জীবন মধুর জীবন হবে আর যদি ভালোবেসে বা পরিবারকে রাজি না করে মাতা পিতার বিরুদ্ধে যে যদি বিবাহ করা হয় তো এদের জীবনে কিন্তু কখনো আমরা সুখ শান্তি দেখেনি পরে কিন্তু বহু এমন দুর্ঘটনা ঘটে যেগুলো এখন আমি বলতে চাচ্ছি না আশা রেখে আমার দর্শকবৃন্দরা মাতা পিতা হোক ভাই বোনরা হোক ছেলে মেয়েরা যারা আমাকে শুনছেন এই পুরো মাসলা মাসাল যেগুলো আজ তুলে ধরলাম এগুলো ভালো করে স্মরণে রাখবেন বারবার শুনুন এগুলো বোঝার চেষ্টা করুন আর শরীয়তকে মেনে চলার চেষ্টা করুন শরীয়তের বিরুদ্ধে যে যদি কাজ করেন তো মনে রাখবেন আল্লাহ রসুল পরে ধরবে এই দুনিয়াও কিন্তু বড় কঠিন হয়ে যাবে এই দুনিয়াতেও শান্তি পাওয়া বড় কঠিন হয়ে যাবে তাই ইহকাল ও পরকালে যদি শান্তি চান তো ওইভাবে সামাজিক বা শরিয়ত হিসেবে কাজ করুন যেটা শরিয়তে বা ইসলামে হুকুম দেওয়া হয়েছে বা যেটাকে ফলো করে চলতে বলা হয়েছে আশা রাখি আপনারা ওই ফতোয়াগুলো বুঝতে পেরেছেন আসুন এবার আমি আপনাদের কিছু অডিও রেকর্ডিং প্লে করে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিতে চাই দেখি প্রথম প্রশ্ন কত থেকে কে করছেন আসসালামু আলাইকুম মৌলানা সাহেব আমি পূর্ব বর্ধমান কেউগুড়ি গ্রাম থেকে বলছি আমার নাম সাবি শেখ আমি একটি প্রশ্ন করতে চাই প্রশ্নটি হচ্ছে আমি ছবি আঁকি ছবি আঁকলে কি মানুষ বা পশু পাখি আঁকা যাবে এই প্রশ্নের উত্তর আমি আপনার কাছে জানতে চাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত আমার সোনার ভাই ছোট ভাই সাবির শেখ তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই তোমার প্রশ্নের জন্য তুমি জানতে চেয়েছ যে ছবি আঁকা যায় কি না তুমি পশু পাখিকে মানুষের ছবি হয়তো আঁকো অনেক অনেক সময় স্কুল থেকে প্রজেক্ট দেওয়া হয় তো শরীয়তের ভাষায় বলা হয়েছে শরীয়তে বলা হয়েছে যদি কমপ্লিট মানে পরিপূর্ণ ফটো না হয় তাহলে কোনো অসুবিধা নেই কমপ্লিট পরিপূর্ণ মানে যেগুলো আমরা মাটি দিয়ে বা কাঠ দিয়ে তৈরি করি মানে দেখতে মোড়ো মানুষের মতো হবে মানে থ্রি ডি বা ফোর ডি যাকে বলা হয় চারিদিক থেকে মানুষের মতো দেখায় কি যে পশু তৈরি করছে সেই পশুর মতো দেখায় তো আল্লাহ কেয়ামতের দিন বলবে যখন ওই পশুকে তৈরি করেছো তো ওকে জীবনদান দাও ওর মধ্যে রুহ দাও রুহ দেওয়ার শক্তি আমাদের কারোর নেই তাই কমপ্লিট ফটো আঁকা ফটো তৈরি করা বা ছবি তৈরি করা মানে কমপ্লিট মানে আকৃত দিয়ে মাটি দিয়ে হোক আর কাঠ দিয়ে হোক কেলে যাকে বলা হয় যা দিয়ে তৈরি করা হোক কমপ্লিট ফটো তৈরি করা শরিয়াতে হারাম বা মানা করা হয়েছে তবে যে সমস্ত ফটো বা ছবি আমরা কাগজের ওপরে আঁকি এটা কিন্তু থ্রি ডি নয় ফোর ডি নয় এটা এক সাইড ইনকমপ্লিট মানে দেখতে হয়তো মনে হয় পুরো কিন্তু পুরো পুরো নয় ওটা তো ওই ছবি আঁকার জন্যেও বলা হয়েছে এটা মকরু মানে হারাম নয় তবে মকরু আর নাকিস ফটো নাকিস মনে মনে করো কারোর হাফ ফটো তৈরি করা হয়েছে শুধু মাথা তৈরি করা হচ্ছে কোনো মুখ তৈরি করা হচ্ছে হাত পা তৈরি করা হচ্ছে কি কোনো পশুর ইনকমপ্লিট ফটো তৈরি করা মানে পরিপূর্ণ না এটা শরিয়াতে জাহাজ করা হয়েছে কোনো অসুবিধা নেই সোনামণি আশা রাখি তোমার প্রশ্নের তুমি উত্তর পেয়েছো তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ জানাই তুমি সুন্দর প্রশ্ন করেছো পরের প্রশ্ন নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ মৌলানা সাহেব আপনি যেভাবে আমল করতে বলেছিলেন যেভাবে আহলে বেড়াতের আদর্শ মেনে চলতে বলেছিলেন আমি সেভাবেই চলছি বা চলার চেষ্টা করছি আর আপনি যেদিন থেকে মাটিতে চেষ্টা করার কথা বলেছিলেন আমি সেদিন থেকে মাটিতে চেষ্টা করি আর মেজানুর রহমান সাহেব বলেছে যে যারা সুন্দর করে কোরআন তেলবাদ করতে পারে না তারা কোনোদিন নবীর উন্মত হতে পারবে না মৌলানা সাহেব আমি খুব একটা ভালোভাবে কোরআন তেলবাদ করতে পারি না বা খুব সুন্দর করে তেলাওয়াত করতে পারি না তাহলে কি আমি আমার নবীজের উম্মত হতে পারবো না ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন তোমার ফোন করার জন্য অনেক অনেক তোমাকে ধন্যবাদ জানাই তবে তুমি যে আমাদের চ্যানেল বা অনুষ্ঠান দেখে লাভবান হচ্ছ আর আমরা যেভাবে বলছি সেইভাবে করার চেষ্টা করছো নবী করিম সাল্লাম বলেছেন কাজ্য এলাতলি আল আর্দা মসজিদ আমত হুরা আল্লাহ রবুল আলমিন জমিনকে আমার জন্য সেজদা করার জায়গা করেছে অপবিত্র হওয়ার কারণ করেছে তো এর ওপরে আমাল করে তুমি মাটির উপরে সেজদা করছো আলহামদুলিল্লাহ শুনে খুব খুশি হলাম আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক তোমার পরিবারের সায়াম তোমার উপরে বাকি রাখুক বা তোমার মনোকামনা আশাকে পুরো করুক শরীয়তের উপরে আমাল করার তৌফিক দান করুক তোমার মতো আমার অন্য দর্শক বিন্দুদেরকে আল্লাহ সেই তৌফিক দান করুক তারা যেন সত্য বাহক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে তারপরে সেটা যেন অন্যকে বলতে পারে আমার প্রিয় বোন অনেক অনেক ধন্যবাদ জানাই তবে তুমি যে বললে মিজানুর রহমান সাহেব বলেছে যে সঠিকভাবে সুন্দরভাবে কোরআন পড়তে পারে না সে নবীর উন্মতি নয় তো উনি নবী নন বা উনি কোনো আল্লাহর অলি নন ওনার শরিয়তের ওপরে মুসলমানরা চলছে না উনি যদি এইভাবে বলতেন যে সুন্দরভাবে কোরআন পড়া শেখো যেটা নবী করিম সাল্লাহ সাল্লামও বলেছেন কোরআনের চারটে হক সঠিক পড়ো মানে সঠিক উচ্চারণের সঙ্গে পড়ো তাকে বোঝো তার উপরে আমাল করো তারপরে সেই পয়গামটা অন্যর কাছে পৌঁছে দাও এটা কোরআনের চারটে হক এটা আদায় করতে হবে নইলে কাল কোরআন আমাদের বিরুদ্ধে ফরিয়াদ করবে তবে যদি কেউ সঠিক কোরআন না পড়তে পারে তো সে নবীর উম্মাতি না এটা বলা ভুল আজ উম্মাতে মুসলমান যত লোক মুসলমান হওয়ার দাবি করছে পুরো বিশ্বে কোরআন সঠিক পড়া দূরে কথা তারা কোরআন পড়তেই জানে না আরবি জানে না প্র্যাকটিক্যাল আমি বাস্তব বলছি কিনা আপনারা প্র্যাকটিক্যাল সার্ভে করে দেখুন more than fifty percent people of Muslim যা মুসলিম পিপল তারা কোরআন পড়তে পারে না কি তারা নবীর উম্মত নয় মিজানুর রহমান সাহেব জানেন না এখন পুরো বিশ্বে যত লোক বসবাস করছে জীবনযাপন করছে তাই সে মুসলমান হোক আর অন্য কোনো ধর্মের হোক সবাই নবীর উম্মত সবাই শেষ নবীর শরিয়াতের যুগে যখন তারা আছে শেষ নবীর যুগে যখন তারা জীবনযাপন করছে তো সবাই নবীর উম্মাত তারা মানছে না সেটা তাদের কর্মদোষ এখন বিশ্বে যত লোক জীবনযাপন করছে সবাই আমার প্রিয় শেষ নবীর উম্মাত যে যুগের জন্যে শেষ নবীকে পাঠানো হয়েছিল সেই যুগে তারা যখন জীবনযাপন করছে তো সবাই সেই নবীর উম্মাত এবারে কেউ ওনাকে মেনে চলছে ফলো করছে কেউ মেনে চলছে না উম্মাত সবাই আমি যদি কলেমা পড়ি তাহলে আমি উন্মতি হব যদি কলেমা পড়ি তাহলে আমি উন্মতি হব না এটা না সবাই উন্মত আমি যদি কলেমা পড়ে মেনে চলি সেটা আমার জন্য সৌভাগ্যর কারণ কারণ আর যদি যে কলেমা পড়ছে না নবীর ওপরে এমান আনছে না নবীকে মানছে না সেটা তার দুর্ভাগ্য বা তার কর্মদোষ সেটা তার দোষ সেটা নবীর দোষ নয় আল্লাহর নবী সকলের জন্য আসেন যেখানে যে স্থানে আল্লাহ যে নবীকে পাঠিয়েছিলেন সকলের জন্যে এদের জন্য শুধু তুমি ওদের জন্য নবী না এমন নয় আল্লাহ যেমন সকলের জন্য তৈরূপ আল্লাহর নবীও সকলের জন্য যারা জ্ঞানী ব্যক্তি শিক্ষিত ব্যক্তি তাদের কাছে জিজ্ঞাসা করুন তো এই সমস্ত মিজানুর রহমানের কথার উপরে আপনারা চলবেন না আমি কখনো নাম নিই না কিন্তু আজ দুঃখের সঙ্গে নাম নিতে এই জন্য এর আগে উনি বড় অশোভনীয় কথা বলে রেখেছেন বা অপমানজনক কথা বলে রেখেছেন হজরত আলী আলাহ ইসলামের সম্পর্কে বা এমন এমন কথা ওনার অনেক অনেক সময় বক্তব্য আমাদেরকে শোনানো হয় শরীয়ত বিরোধী কথা বলছেন আর এ সমস্তদের এজেন্ট এরা পয়সা নিয়ে কাজ করছে যেটা ওনার আপন একজন সাথী উনি যখন আজহারে জামেতুল আজহারে মিশরে পড়ছেন মিজানুর রহমান আজহারি বলা হয় আজহারি উনি আজহারে জামেতুল আজহার মিশরে পড়াশোনা করেছেন বলে অনেক আজহারি বলা হয় তো জামেতুল আজহার যে ওনার সাথী ছিল একজন বাংলাদেশি সে নিজে বলেছে যে আমি যখন বাংলাদেশ ফিরে এসেছিলাম আমাকেও ওই অফার করা হয়েছিল যে অফার মিজানুর রহমান মেনে নিয়েছে যে তাদের হয়ে তাদের আন্দোলনকে যদি সাপোর্ট করি তো আমাদেরকে আর্থিক সাহায্য করা হবে আমি মেনে নিইনি আমি আহলে বেতের পথের প্রতীক হয়ে সঠিক ইসলামের প্রচারের কাজ করার চেষ্টা করছি আর মিজানুর রহমান নিজেকে বিক্রি করে দিয়েছিল পয়সা পয়সার লোভে দুনিয়ার লোভে তাই মিজানুর রহমান যেখানে যায় আগে থেকে সমস্ত পয়সা দিয়ে সেখানে পরিবেশ তৈরি করা হয় ব্যবস্থা করা হয় আপনারা খবর রাখেন নাই সমস্ত গোপন খবর তো এই সমস্ত বিকৃত লোক এরা নিজের ভাষণ বেঁচে খায় যেখানে যেটা চলে সেখানে রকম কথা বলে এদের ব্যবসা এদের ধর্ম এরা ব্যবসা করছে ধর্ম নিয়ে এরা অন্তর থেকে দিনকে মেনে নিয়ে নিই তাই ওদের কথায় পড়বেন না আমি যেমন বললাম যে এখন যত লোক বিশ্বে জীবনযাপন করেছে সকলেই নবীর ওম্মাত সে মানুক আর না মানুক মেনে যদি মেনে নেয় যদি মেনে নেয় সেটা তার মঙ্গল আর যদি না মানেছ সেটা তার কর্মদোষ যেমন আল্লাহ সকলের জন্য ওইরূপ নবী সকলের জন্যে আর আমরা সবাই নবীর উম্মাত কোরআন পড়তে পারি না এটা আমাদের ভুল যে পড়তে পারে না তার ভুল তাকে শেখা উচিত জানা উচিত যে গ্রন্থকে আল্লাহ আমাদের হেদায়তের জন্য পাঠিয়েছে শিক্ষার জন্য পাঠিয়েছে দুঃখের বিষয় আমরা সব পড়ছি সব থেকে শিক্ষা লাভ করছি কিন্তু যেটা জানার দরকার যেখানে আমাদের জন্য আল্লাহ সমস্ত শিক্ষা রেখেছে সেটাই জানছে না আজ বিশ্ব যত উন্নতি করেছে মনে রাখবেন এর মূল জ্ঞান কোরআন থেকে তারা পেয়েছে বড় বড় বৈজ্ঞানিকরা নতুন নতুন জিনিস আবিষ্কার করছে বা করেছে কোরআন এবং নাহজুল বালাগা পড়ে মাওলা আলী সালামের লেখা বই নাহজুল বালাগা পড়ে তো দুঃখের বিষয় আমার প্রিয় বোন মিজানুর রহমান কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার কোনো প্রয়োজন নেই যে মিজানুর রহমান যদি বলে আপনি মুসলমান তাহলে আপনি মুসলমান আর মিজানুর রহমান যদি আপনার মুসলমান সার্টিফিকেট না দেয় নবীর উম্মতি আবার সার্টিফিকেট না দেয় তো আপনি নবীর উম্মতি না আপনি মুসলমান নয় এটা কখনো যেন ভাববেন না আশা রেখে আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম চাচাজি আমি দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর থেকে বলছি কাজী সঞ্জিদা পারভিন আমার মায়ের কোলেস্টেরলের সমস্যা হয়েছে আপনি দয়া করে কোলেস্টেরলের কোনো রেমেডি থাকলে বলে দেবেন কোনো দোয়া বা কোনো বিশেষ তরিকা যেটা পালন করলে মায়ের কোলেস্টেরলটা ঠিক থাকবে কোনো সমস্যা হবে না এবং খাওয়া দাওয়া ব্যাপারটা বলে দেবেন আর দোয়া করবেন আমাদের জন্য আপনিও ভালো থাকবেন খুদা হাফেজ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন ভয়েস রেকর্ডিং বা প্রশ্ন রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি জানতে চেয়েছেন আপনার মায়ের কোলেস্টেরল রোগের চিকিৎসা তার উপায় তো আমি একটা উপায় বলে দিচ্ছি এটা প্র্যাকটিক্যাল আমি নিজেও করেছি এবং অনেকেই করেছেন বিখ্যাত আশা রেখে আপনি যদি আপনার মায়ের জন্য এটা করেন তো উনিও উপকৃত হবেন উনিও লাভবান হবেন আর কোলেস্ট্রল থেকে উনিও মুক্তি পাবেন খুব সহজ করতে হবে এটা চারটে জিনিস আছে ওটাকে মিক্স করে একটা কাড়া তৈরি করতে হবে এক কাপ নেবুর রস পাতি নেবুর রস এক কাপ আদার রস এক কাপ রসুনের রস আর এক কাপ সিরকা ভেনিগার অ্যাপেল ভেনি ভেনিগার মানে আপেলের সিরকা পাওয়া যায় বাজারে মেডিকেল স্টোরও পাওয়া যায় বলবেন আপেলের সিরকা বা অ্যাপেল ভ্যানিগার এক কাপ অ্যাপেল ভ্যানিগার নেবেন এক কাপ নেবুর রস এক কাপ আদার রস এক কাপ রসুনের রস এই চার কাপকে একটা মনে করুন ছোটো হাঁড়িতে পাতিলেতে কি প্যানে নিলেন ওটাকে জ্বালাতে হবে সেদ্ধ করতে হবে কি বয়েল করতে হবে ফোটাতে থাকতে হবে জ্বালা জাল দিতে হবে এবারে যখন চারটে মিক্সর মানে চার কাপ ছিল মনে করেন হাফ লিটার হয়েছিল কি এক লিটার ছিল ওইটাকে ওইটা যখন পুনরায় এক কাপ রয়ে যাবে মানে চার কাপ তিন কাপ শেষ হয়ে যাবে কি দু কাপ শেষ হয়ে যাবে আর দু কাপ রয়ে যাবে কি তিন কাপ শেষ হয়ে যাবে এক কাপ রয়ে যাবে মনে করো এতটা জাল দিতে হবে অত সময় জাল দিতে হবে পাক করতে হবে পা মানে রানতে হবে আর কি ওইটা মিক্সকে মিশ্রণকে যে এক কাপ রয়ে যাবে তখন ওইটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে ওই পরিমাণে মধু মিক্স করতে হবে কারণ ওটা ঝাল হয়ে যাবে ওটাকে ডাইরেক্ট পান করা সম্ভব না আসল ওষুধ ওটাই কিন্তু ওটা পান করা সম্ভব না আর মধুর মধ্যেও সত্তর রোগের চিকিৎসা আল্লাহ রেখেছে তাই মনে করুন যতটা ওই মিশ্রণ থাকবে ততটাই মধু মিক্স করতে হবে যদি আপনার মায়ের সুগার না হয়ে থাকে যদি সুগার হয়ে থাকে খোদা না করুক তো মধুর পরিমাণ কম করে দিতে হবে আর নইলে মধু ততটাই রাখতে হবে যতটা ওই মিশ্রণ মানে চারটে জিনিসের মিক্স এবার ওইটা মিক্স করে এবার সকাল সন্ধে সকালে খালি পেট এবং সন্ধ্যার সময় খালি পেট যখন হবে খালি পেটে ওটা খেতে হবে এক মাস খুব বেশি আমি তো তার কমেও আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গিয়েছিলাম বা কোলেস্ট্রল মুক্ত হয়ে গিয়েছিলাম তো যদি সকালবেলা খালি পেট কি সন্ধ্যাবেলা খালি পেট যখন থাকবেন এক চামচ কি দু চামচ ওটা খেয়ে নিতে হবে তারপরে পানি পান করলে হবে না পনেরো দিন করে দেখুক ইনশাল্লাহ পুরো চর্বি কোলেস্ট্রল একদম পরিষ্কার হয়ে বাইর হয়ে যাবে তবে বেশি হয়ে গেলে কিন্তু আবার ব্লাড প্রেশার বাসা বাড়ারও ভয় আছে একটু চিন্তা করে কাজ করতে হবে তবে আশা রাখি যদি একটু ব্লাড প্রেশার বেড়ে আসে তো বেশি থেকে বেশি পানি ব্যবহার করতে বলবেন কি নেবুর নেবু পানি ব্যবহার করতে বলবেন ইনশাল্লাহ নর্মাল থাকবে তবে আশা রাখি এই উপায়টা মনে রাখবেন খুব সহজ এবং আসান তবে এর সঙ্গে কিছু পরেজ করতে হবে পরেজ মানে রেড মিট গরুর মাংস হোক ছাগলের মাংস হোক একদম বন্ধ করে দিতে হবে যে সমস্ত খাদ্যে ফ্যাট আছে চর্বি আছে ভাত যদি কম করে দিতে পারেন তাহলে ভালো রুটি খাওয়া ভালো তো যদি রুটি খাওয়া সম্ভব না হয় ভাত খেতে পারে তবে অল্প যে সমস্ত জিনিসের মধ্যে ফ্যাট আছে সেগুলো কম করতে হবে বিশেষ করে মাংস রেড রেড মিট একদম বন্ধ করে দিতে হবে যদি খুব মন চায় সামান্য পোলট্রির মাংস কি মাছ খেতে পারেন কোনো অসুবিধা নেই আশা রাখি এই পরেজের উপরে আমাল যদি করেন আর আপনার আম্মিজানকে বলবেন সুরা ইয়াসিন প্রতিদিন সকালে সুরা ইয়াসিন পড়ে পানিতে ফু দিয়ে ওই নিয়াত করে ওই সুরা সুরা পড়া পানি পান করলে ইনশাল্লাহ ওনার রক্ত পরিষ্কার হয়ে যাবে আর উনি হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ আর নিজের কষ্ট থেকে আরাম পেয়ে যাবেন কোনো প্রকারের ওষুধ ব্যবহার করার প্রয়োজন হবে না পরের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম চাচাজি আমি জয়নগর থেকে কাজী সঞ্জিতা পারভিন বলছি আমার প্রশ্ন হলো আমি আপনাকে একটা ভিডিও ক্লিপ পাঠিয়েছি এই ধরনের ভিডিও ক্লিপ প্রায় আমার মোবাইলে আসে এবং অনেকের মোবাইলে সেন্ড করা হয় যেখানে বলা থাকে এই ধরনের মেসেজ কুড়িজনকে সেন্ড করতে বা দু তিন দিনের মধ্যে অনেককে সেন্ড করতে তাতে কি কেউ লাভবান হবে না করলে ক্ষতির সম্ভাবনা আপনি এই ভিডিওগুলির সত্যতা বলবেন এবং এ ধরনের কিছু কি কখনো হতে পারে এটা আমার অনেক দিন থেকেই জানার ইচ্ছা আপনি এই জিনিসটা একটু ক্লিয়ার করে বলে দেবেন আর আপনি দোয়া করবেন আপনিও ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বাবরাকাত আমার প্রিয় বোন সঞ্জিদা আমাদের জন্য দোয়া করার জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাই বা আপনার প্রশ্ন রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি যে ভিডিও ক্লিপটা পাঠিয়েছেন চ্যানেল ওয়েনের তরফ থেকে ওটা আমাকে প্রোভাইড করা হয়নি শুধু আপনার এই অডিও রেকর্ডিং আমাকে প্রোভাইড করা হয়েছে তবে আমি জিনিসটা বুঝতে পেরেছি এরকম অনেক প্রশ্ন আমাদের সামনে আসে অনেক অডিও রেকর্ডিং বা ভিডিও আসে যেখানে লেখা হয় যদি এটা আপনার দশজনকে পাঠান বা অনেক অনেক সময় ফটো আসে এই ফটো যদি কি কোনো মেসেজ আসে এটা যদি দশজনকে পাঠান তাহলে আপনি এইভাবে লাভবান হবেন আর যদি দশজনকে না পাঠান তো আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনার উপরে আজাব হবে বহু ভয় দেখানো হয় মনে রাখবেন এটা জাস্ট ইমোশনাল ব্ল্যাকমেল আল্লাহর নাম লেখা থাকবে এই দশটি আল্লাহর নাম যদি আপনি দশজনকে পাঠান কি বিশ জনকে কি একশো জনকে পাঠান তো আপনি ধনী হয়ে যাবেন আপনার সমস্ত মনোকামনা আশা পুরো হয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সঙ্গে এই ভালো হবে আর যদি না করেন তো আপনি এই কষ্টের মধ্যে পড়ে যাবেন আপনার সঙ্গে বিবাদ হবে হয়তো একটা কিছু হলো আর আমরা ভাবলাম না ওই জন্য হয়েছে এটা কিন্তু না এটা জাস্ট ইমোশনাল ব্ল্যাকমেল এরা সব কোম্পানির জন্য কাজ করছে দুনিয়ার স্বার্থ লোভে কাজ করছে ওই মাসে যত লোক ফরওয়ার্ড করবে ওরা একটা পার্সেন্টেজ হিসেবে পয়সা পায় মোবাইল কোম্পানির তরফ থেকে হোক যা বা যারা ওই সমস্ত কাজ করাচ্ছে তো ওই ষড়যন্ত্রে কখনও পড়বেন না কখনও ওই ব্ল্যাকমেলারদের সহযোগিতা করবেন না আমি অনুরোধ করছি আমি আমার বহু আপনদেরকে বুঝিয়েছি ওই সমস্ত মেসেজ ফরওয়ার্ড করা হারাম পাপ গুণা যার শরিয়াতে কোনো অর্থ নেই এটা জাস্ট ইমোশনাল ব্ল্যাকমেলিং করা হচ্ছে যে এক মুসলমান যদি তাকে আল্লাহর নাম ফরওয়ার্ড করতে বলি তো সে তো অবশ্যই ফরওয়ার্ড করবে একশো কেন দুশো জন এক হাজার জনকে ফরওয়ার্ড করবে তো এইভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে ওরা পয়সা লাভ করছে আয় করছে যত লোক ফরওয়ার্ড করবে আপনারা জানেন নেট ব্যবহার করুন আর ডাইরেক্ট ফরওয়ার্ড যেভাবে করুন তার একটা পয়সা কাটে তো এক কোটি লোক যদি ফরওয়ার্ড করে তো এক পয়সা করে যদি নেওয়া হয় তো এক কোটি পয়সা চিন্তা করুন তো এইভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে এরা এইভাবে কাজ করছে তো ওই সমস্ত ষড়যন্ত্র আমার প্রিয় বোন কখনও পড়বেন না এটা কিন্তু শরীয়ত হিসেবে ঠিক নয় বা ওটা মানতে শরীয়তে মানা করা হয়েছে ওর কোনো অস্তিত্ব নেই যাক আশা রাখি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন আসুন আগের প্রশ্ন নিয়ে দেখি কোথা থেকে কেউ প্রশ্ন করছেন বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আসাম ধুবড়ি জেলা থেকে বলছি হুজুর সাহেব গাছের গাছের পাতা মেহেন্দি যেটা নবী সাহেব সাল্লাহ আলহ আলী আসাল্লাম দাড়িতে লাগিয়েছিলেন দাড়ি মোবারকে তো ওই গাছের পাতা মেহেন্দি বাম হাতে কি লাগানো যাবে আর কেউ কেউ আবার বলে কি পায়েও লাগানো যায় মানে পায়ের পাতায় পায়েও কি লাগানো যাবে আমি তো বাম হাতেই মেহেন্দি কোনো দিন লাগাই না তা আপনি বলে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবারাকাত আমার প্রিয় বোন আপনার প্রশ্ন রাখার জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাই মন্দি মাখা সন্ন্যত একটা সন্ন্যত জিনিস নবী করিম সাল্লাহ নিজের দাড়িতে মন্দি মাখতেন মাথার চুলেও মুদি মাখতেন অনেক অনেক সময় আবার হাতের তালতে সামান্য খুশির সময়ও লাগাতেন কোনো অসুবিধে নেই ডান হাত হোক বাম হাত হোক মন্দি লাগাতে কোনো বিশেষ করে নারীদেরকে সুন্দর দেখানোর জন্য তারা পৃথিবীর জন্য অন্য কসমেটিক ব্যবহার না করে মুন্দি ব্যবহার করেন এটা ভালো উত্তম জিনিস কোনো অসুবিধে নেই তবে আজকাল বাজারে যে মুন্দি পাওয়া যাচ্ছে এতে কিন্তু কেমিক্যাল মিক্স থাকে যেটা শুকিয়ে যেয়ে পাপড়ি পাপড়ি তৈরি হয়ে যায় ওটা কিন্তু ঠিক নয় ন্যাচারাল মন্দি গাছের পাতার মন্দি বেটে যদি মাখতে পারেন কোনো অসুবিধা নেই হাতে মাখুন ডিজাইন করুন মাথার চুলে যদি কেউ মাখতে মাখতে পারে এমনকি যদি কেউ পাও মাখে হারাম নয় আমরা একটু শ্রদ্ধা নজরে দেখি বলে এরকম মনে করি কিন্তু কেউ যদি নিজের পায়েও মন্দি লাগাতে চায় এটা হারাম নয় আশা রাখি আপনারা জিনিসটা বোঝার চেষ্টা করবেন হাতে পায়ে সমস্ত জায়গায় ডান হাতে বাম হাতে সমস্ত জায়গায় নারীরা মন্দি লাগাতে পারে আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম হজুর আমি বাংলাদেশ থেকে কবির হোসেন বলছি আমার একটি প্রশ্ন আমরা বাজারে থেকে যে পশুর মাংস কিনি সেটা হালালভাবে জবাই হয়েছে কিনা সেটা আমরা জানি না তাহলে ওই মাংস খাওয়া আমাদের জন্য হালাল হবে খাওয়া এবং কিনা হালাল হবে কিনা একটু জানাবেন প্লিজ আরেকটা প্রশ্ন ছিল টাকনুর উপর কাপড় উঠে নামাজ করা হারাম কিনা একটু জানাবেন প্লিজ ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাই আমার মনে হয় এর আগে আপনার এই প্রশ্ন আপনি লিখে পাঠিয়েছিলেন আর তার উত্তর দিয়েছি এক দুদিন আগে আমি উত্তর দিয়েছি আশা রাখি আপনি শুনেছেন তবুও সংক্ষিপ্তে বলি আপনি বাংলাদেশে যখন পড়াশুনো করেছেন তো আপনারা ইসলামিক দেশে বসবাস করছেন আর ইসলামী দেশে যদি ওটা আপনাদের দেশেই প্যাক হয়ে থাকে বা আপনাদের দেশের কোনো দোকান থেকে আপনারা কিনে থাকেন তো মুসলমান দেশে আমরা একটা আশা রাখি বিশ্বাস রাখি যে ওনারা ইসলামিক নিয়ম শৃঙ্খলাকে বজায় রেখে পশুকে জবাই করেছেন যেমন কেবলার দিক দেখে মুখ করে রবাই করতে হবে লোহার অস্ত্র দিয়ে ধারী অস্ত্র দিয়ে জবাই করতে হবে বা বিসমুল্লাহ ওয়াবিল্লাহ আল্লাহ আকবর বিস আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে তো যদি এই সমস্ত বিশ্বাস থেকে থাকে তো আপনারা বাজার থেকে কিনে খেতে পারেন যদি কোথাও সন্দেহ হয় তো তখন এখানে একটু তদন্ত করে দেখবেন তবে নন মুসলিম দেশ থেকে যদি মাংস আসে তো যতক্ষণ তার সঠিক জবাই বা ইসলামিক শরীয়ত হিসেবে জবাই করার খবর না পাচ্ছেন বা একিন না হচ্ছে ততক্ষণ ওই মাংস ব্যবহার করতে পারবেন না আমরা যে দেশে বাস করি আমাদের ভারত দেশে আমাদেরকে খুব সতর্কে জীবনযাপন করতে হয় আমরা ওই জন্য কোনো প্যাক মাংস কিনে খাই না আমরা সবসময় নিজের চোখের সামনে জবাই করিয়েই তারপর সেটাকে ব্যবহার করি আশা রাখি আপনি নিজের প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তর পেয়েছেন দ্বিতীয় টাকনোর ওপরে রেখে নামাজ পড়া মানে কাপড় যদি টাকনার ওপরে রেখে নামাজ পড়া হয় তো সেটা সঠিক না টাকনো ঢেকে নামাজ পড়া সঠিক বা টাকনো ঢেকে যদি নামাজ পড়ায় নামাজ পড়াকে হারাম বা বাতিল আমার প্রিয় ভাই শরিয়াতের লজ্জাস্থানকে ঢেকে নামাজ পড়তে বলা হয়েছে আসল যেটা শরিয়াতের হুকুম এবারে আদবের যত ভালো পোশাক আমরা পরে নামাজ পড়ব তত উত্তম তবে যদি কারোর কাছে ভালো পোশাক না থাকে বড় পোশাক না থাকে একজন পুরুষ সে যদি শুধু হাফ প্যান্ট পরেও নামাজ পড়তে চায় পড়তে পারে শুধু লজ্জাস্থানকে ঢেকেও পড়তে পারে আশা রাখি আপনি বুঝতে পারেন জিনিসটা গুরুত্বটা তবে পোশাক পুরো নবী যেমন জুব্বা পায়রান পরে নামাজ পড়তেন বা আমাদের যে দেশে আমরা যেমন পাঞ্জাবি পায়জামা কি লুঙ্গি জামা পরে নামাজ পড়ি সেইভাবে আদবের সঙ্গে নামাজ পড়ব আল্লাহর সামনে আল্লাহ সর্ব উত্তম ও মহান কোনো বাদশার সামনে যখন আমরা যাই কোনো বড় ব্যক্তির সামনে যখন আমরা যাই কত আদবের সঙ্গে কত সুন্দরভাবে সেজে গুজে যাই আর আমরা আল্লাহর সামনে যাই আমরা মনে করি আমরা একা দাঁড়িয়ে আছি এইটা আমাদের ভুল ধারণা মাওলা আলী বলছেন যখন নামাজ পড়বে তো এই ভাববে যে আল্লাহ তোমাকে দেখছে তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো তুমি আল্লাহকে দেখছো বা আল্লাহ তোমাকে দেখছে তো এইভাবে যখন আমরা বিশ্বের সঙ্গে নামাজ পড়ব তো আমরা সুন্দর পোশাকে নামাজ পড়ব আদবের সঙ্গে নামাজ পড়ব আর টাকনাকে ঢাকা বা টাকনার উপরে কাপড় হলেও কোনো অসুবিধা নেই টাকনারকে ঢেকে নামাজ পড়লেও কোনো অসুবিধা নেই আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন এই বলে আমার বক্তব্য আজ এখানে শেষ ওয়া ওয়াকর দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আপনাদের যদি প্রশ্ন থাকে তো যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হচ্ছে নিজের প্রশ্ন আপনারা রেকর্ড করে আমাদেরকে ভয়েসমেল করে দিন আর নইলে লিখেও পাঠাতে পারেন যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে পারেন না বটন ফোন ব্যবহার করছেন আপনারা নিজের প্রশ্ন লিখে আমাদেরকে এস এম এস করেও দিতে পারেন কেননা আমাদের ল্যান্ডলাইন নম্বরটা একটু ডিস্টার্ব হচ্ছে মানে ওটাকে সরিয়ে দেওয়া হয়েছে রেকর্ডিং ভালো হচ্ছিল না বলে আপনারা ফোন করে নিজের প্রশ্ন রেকর্ড করছিলেন কিন্তু ওটা ভালো হচ্ছিল না বলে ওটা সরিয়ে দেওয়া হয়েছে আর দ্বিতীয় অনুরোধ আপনারা চ্যানেল উইন বাংলাকে ইউটিউবে যেয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে নিজের মোবাইলে আমরা আপনারা নিজের মনোনীত অনুষ্ঠান ইসলামিন বাংলা দেখতে পারেন বা আপনাদের প্রশ্নের উত্তর আপনারা শুনতে পারেন তাই চ্যানেল উইন বাংলাকে ইউটিউবে যেয়ে সাবস্ক্রাইব করুন ওয়াকরুদ্দামান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু